কলকাতায় ফেলুদার প্রথম আগমন সন্দেশ পত্রিকায় সেই উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে ফেলুদার প্রথম রহস্য উপন্যাস বাদশাহী আংটি লেখা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এবং বইয়ের পাতার বাইরে এই গল্পটি এই প্রথম নিয়ে আসার চেষ্টা করেছি আমরা সানডে সাসপেন্সে যদিও বাদশাহী আংটি গল্পে জটায়ু চরিত্রটি নেই তাহলেও আমরা আজকের গল্প শুরু করছি বড় পর্দার জটায়ু অর্থাৎ বিভু ভট্টাচার্যকে স্মরণ করে গল্পটা মন দিয়ে শুনুন গল্পের ফাঁকে আপনার জন্য থাকবে একটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যেতে পারেন দুর্দান্ত একটা প্রাইজ বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি বাদশাহী আংটি সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো মে মাস থেকে পরের বছরের মে মাস অবধি ফেলুদা তখনও শখের গোয়েন্দা কিন্তু ব্যাপারটাকে এখন বেশ সিরিয়াসলি নেয় সে ভিজিটিং কার্ড ছাপায়নি এখনো সেটা ঘটবে পরের গল্প কৈলাস চৌধুরীর পাথরের সময় ফেলুদার গোয়েন্দাগিরির মতো এই গল্পেও ফেলুদা তোপসের মাস্তুত দাদা পরে সত্যজিৎ রায় এগুলো বদলে ফেলেন তপেশ তপসে হয়ে যায় ফেলুদার খুঁড়তুতো ভাই সানডে সাসপেন্সে মূল গল্পটিকে অপরিবর্তিত রাখা হল প্রধান চরিত্রে ধীরু কাকা ডক্টর শ্রীবাস্তব তপসের বাবা মহাবীর গণেশ গুহ বিলাসবাবু বনবিহারী বাবু তপসে এবং ফেলুদা গল্প পাঠে ধীরু কাকা এবং বিলাসবাবুর ভূমিকায় জগন্নাথ বসু মহাবীর নীল ডক্টর শ্রীবাস্তব গণেশ এবং বনবিহারী বাবুর ভূমিকায় মীর তোপসে এবং আরো কয়েকটি চরিত্রে দীপ ফেলুদা সব্যসাচী চক্রবর্তী শুরু হচ্ছে বাদশাহী আংটির প্রথম পর্ব বাবা যখন বললেন তোর ধীরু কাকা অনেকদিন ধরেই বলছেন তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লক্ষ্মণঝুলাও ঘুরে আসব আর লক্ষ্মণঝুলাতে পাহাড়ও আছে কিন্তু সে আর কদিনের জন্য এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরী গিয়েছি আমার পাহাড়ও ভালো লাগে আবার সমুদ্রও ভালো লাগে লখনৌতে দুটোর একটাও নেই তাই বাবাকে বললাম ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব গজিয়ে ওঠে আর সত্যি দার্জিলিংয়ে যেবারও আমাদের সঙ্গে ছিল ঠিক সেবারই রাজেনবাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল তেমন যদি হয় তাহলে জায়গা ভালো না হলেও খুব ক্ষতি নেই বাবা বললেন ফেলু তো আসতেই পারে কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে ছুটি পাবে কি ফেলুদাকে লখনৌয়ের কথা বলতেই ও বলল ফিফটি এইটে গেছিলাম ক্রিকেট খেলতে জায়গাটা নেহাত ফেলনা নয় বড় মেম্বাড়ার ভুলভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস তো তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে নবাব বাদশাদের কি ইম্যাজিনেশন ছিল বাপ রে বাপ তুমি ছুটি পাবে তো ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল আর শুধু ভুলভুলাইয়া কেন গোমতি নদীর ওপর মাংকি ব্রিজ দেখবি সিপাহীদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি রেসিডেন্সি আবার কি সিপাহী বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা কিস্তু করতে পারেনি ঘেরাও করে গোলা দেখে ঝাঁঝরা করে দিয়েছিল সেপাইরা দু বছর হলো চাকরি নিয়েছে ফেলুদা কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে পনেরো দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধে হলো না এখানে বলে রাখি ফেলুদা আমার মাস্তুত দাদা আমার বয়স চোদ্দ আর ওর সাতাশ ওকে কেউ কেউ বলে আধ পাগলা কেউ কেউ বলে খামখেয়ালি আবার কেউ কেউ বলে কুঁড়ে আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয় আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে তাছাড়াও ভালো ক্রিকেট জানে প্রায় একশো রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে তাসের ম্যাজিক জানে একটু একটু হিপনটিজম জানে ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমোরি এত ভালো ছিল যে ও দুবার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটা হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমায় ফিসফিস করে বলল তোর কাকার বুঝি বাগানের শখ আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয় কারণ যদিও ফেলুদা আমার মাসুতো ভাই ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন বাবার ছেলেবেলার বন্ধু তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি কি করে জানলে ফেলুদা আবার ফিসফিস করে বলল উনি পিছন ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়েছে আর ডান হাতে তর্জনীটার দেখ টিংচার আইডিন লাগানো সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল খাঁটার ফল স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারদিকে রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার আর তাতে মোটর গাড়ি ছাড়াও দুটো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম তার একটার নাম টাঙ্গা অন্যটা এক্কা এক্কা গাড়ি খুব ছুটেছে এই জিনিসটা নিজের চোখে এই প্রথম দেখলাম ধীরু কাকার পুরনো শেভরলে গাড়ি না থাকলে আমাদের হয়তো ওরই একটাতে চড়তে হতো যেতে যেতে ধীরু কাকা বললেন এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর আর কলকাতার মতো আবর্জনা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না রাস্তাঘাটে আরে কত গাছ দেখো কত ফুলের বাগান বাবা আর ধীরু কাকা পিছনে বসেছিলেন ফেলুদা আর আমি সামনে আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছে ধীরু কাকার ড্রাইভার দীনদয়াল সিং ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল বুলবুলাইয়ের কথাটা জিজ্ঞেস কর ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না তাই বললাম আচ্ছা ধীরু কাকা ভুলভুলাইয়া কি জিনিস ধীরু কাকা বললেন দেখবে দেখবে সব দেখবে ভুল ভুলাইয়া হলো ইমামবাড়ার ভেতরে একটা গোলক ধাঁধা আমরা বাঙালিরা অবশ্যই বলি ঘুলঘুলিয়া কিন্তু আসল নামটা ওই ভুল ভুলাইয়া নবাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায় এবার ফেলুদা নিজেই বলল ওর ভেতরে গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না তাই তো শুনেছি একবার এক গোড়া পল্টন অনেকদিন আগে মদ টদ খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর ভেতরে বলেছিল কেউ যেন ধাওয়া না করে ও নিজেই বেরিয়ে আসবে দুদিন পরে ওর মৃতদেহ পাওয়া যায় ওই গোলক ধাঁধার এক গলিতে আমার বুকের ভেতরটা এর মধ্যেই ঢিপ ঢিপ করতে শুরু করেছে ফেলুদাকে জিজ্ঞেস করলাম তুমি কি একা গিয়েছিলে না গাইড নিয়ে গাইড নিয়ে তবে একাও যাওয়া যায় সত্যি আমি তো অবাক তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয় কি করে একা যাওয়া যায় ফেলুদা ফেলুদা চোখটা ঢুলুঢুলু করে ঘাটটা দুবার নাড়িয়ে চুপ করে গেল বুঝলাম ও আর কথা বলবে না এখনো শহরের পথঘাট বাড়িঘর লোকজন এক্কা টাঙ্গা সব খুব মন দিয়ে লক্ষ্য করছে ধীরু কাকা কুড়ি বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে সেই থেকে এখানেই আছেন এবং এখন নাকি ওর বেশ নাম ডাক কাকিমা তিন বছর হলো মারা গেছেন আর ধীরু কাকার ছেলে জার্মানির ফ্র্যাঙ্কফর্ট শহরে চাকরি নিয়ে চলে গেছেন ওর বাড়িতে এখন উনি থাকেন আর বেয়ারা জগমোহন থাকে আর রান্না করার বাবুর্চি আর একটা মালিক ওর বাড়িটা যেখানে সে জায়গাটার নাম সিকান্দারবাদ স্টেশন থেকে প্রায় সাড়ে তিন মাইল দূরে বাড়ির সামনে গেটের ওপর লেখা D K Sanyal M A B L B advocate gate দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তার ওপর একতলা বাড়ি আর রাস্তার দুদিকে বাগান আমরা যখন পৌঁছলাম তখন মালি লন মোয়ার দিয়ে বাগানের ঘাস কাটছে দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা বললেন ট্রেন জার্নি করে এসেছ আজ আর বেরিও না কাল থেকে শহর দেখা শুরু করা যাবে তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখেছি ফেলুদা বলে ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল তাই হাতসাফাইয়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ বিকেলে যখন ধীরু কাকার বাগানে ইউকেলিপটাস গাছটার পাশে বেতের চেয়ারে বসে চা খাচ্ছি তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেল ফেলুদা না দেখেই বলল ফিয়েট তারপর রাস্তার পাথরের ওপর দিয়ে খচমচ খচমচ করতে করতে ছাই রঙের স্যুট পরা একজন ভদ্রলোক এলেন চোখে চশমা রং ফর্সা আর মাথার চুলগুলো বেশিরভাগই সাদা কিন্তু তাও দেখে বোঝা যায় যে বয়স বাবাদের চেয়ে খুব বেশি নয় ধীরু কাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন জগমোহন আর এক কুর্সি নাও তারপর বাবার দিকে ফিরে বললেন আলাপ করি দিন ইনি ডক্টর শ্রীবাস্তব আমার বিশিষ্ট বন্ধু আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম ফেলুদা ফিসফিস করে বলল আর হয়ে আছে তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল ধীরু কাকা বললেন শ্রীবাস্তব হচ্ছেন অস্টিওপ্যাথ আর একেবারে খাস লখনইয়া ফেলুদা চাপা গলায় বলল অস্ট্রিওপ্যাথ মানে বুঝলি আমি বললাম না হাড়ের ব্যারামের ডাক্তার অস্টিও আর অস্থি মিলটা লক্ষ্য করিস অস্থি মানে হাড় ছেটে জানিস তো তা জানি আর একটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আরেকটু হলেই চুমুক দিয়ে ফেলতেন এমন সময় বাবা একটু খুক খুক করে কাশাতে আই এম সো সরি বলে রেখে দিলেন ধীরু কাকা বললেন আজ যেন তোমাকে একটু ইয়ে বলে মনে হচ্ছে কোনো কঠিন কেস টেস দেখে এলে নাকি বাবা বললেন ধীরু তুমি বাংলায় বলছো উনি বাংলা বোঝেন বুঝি ওরে বাবা বোঝেন বলে বোঝেন তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও তো শ্রীবাস্তব যেন একটু অপ্রস্তুত হয়েই বললেন আমি বাংলা মোটামুটি জানি ট্যাগোরও পড়েছি কিছু কিছু বটে ইয়েস গ্রেট পোয়েট আমি মনে মনে ভাবছি এই বুঝি কবিতার আলোচনা শুরু হয় এমন সময় কাঁপা হাতে তারই জন্য ঢালা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বললেন কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল ডাকু ডাকু আবার কি আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে তার ডাকনাম ডাকু কিন্তু ধীরু কাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম সে কি ডাকাত তো মধ্যপ্রদেশে আছে বলে জানতাম লখনৌ শহরে ডাকাত এলো থেকে ডাকু বলেন কি চোর বলেন আমার আঙ্গুরির কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল সেই লালে দেয়া আংটি সেটা কি চুরি গেল নাকি না না লেকিন আমার বিশ্বাস কি ওই আংটি নিতেই ও চোর আসিল বাবা বললেন কি আংটি শ্রীবাস্তব ধীরু কাকাকে বললেন আপনি বলেন উর্দু ভাষা এরা বুঝবে না আর ও তো কথা আমার বাংলায় হবে না ধীরু কাকা বললেন পেয়ারিলাল শেঠ ছিলেন লখনৌয়ের নাম করা ধনী ব্যবসায়ী যাতে গুজরাটি এককালে কলকাতায় ছিলেন তাই বাংলাও অল্প অল্প জানতেন ওর ছেলে মহাবীরের যখন বারো কি তেরো বছর বয়স তখন তার একটা কঠিন হাড়ের ব্যারাম হয় শ্রীবাস্তব তাকে ভালো করে দেন পেয়ারিলালের স্ত্রী নেই দুই ছেলের বড়টি টাইফয়েডে মারা যায় তাই বুঝতেই পারছ সবেধন নীলমণি থেকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের ওপর পেয়ারিলালের মনে একটা গভীর কৃতজ্ঞতা বোধ ছিল তাই মারা যাবার আগে তিনি তার একটা বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান বাবা বললেন কবে মারা গেছেন ভদ্রলোক শ্রীবাস্তব বললেন লাস্ট জুলাই তিন মহিনা হলো মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হলো তাতেই প্রায় চলে গিয়েছিলেন সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায় দেবার পর ভালো হয়ে উঠলেন তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হলো তখনও আমি দেখা করতে গিয়েছিলাম আফসোস তিন দিনের ভিতরে চলে গেলেন এই দেখুন শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্সের চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কৌটো বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনু সাতটা রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে ঝুঁকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন দেখলাম আংটিটার ওপর ঠিক মাঝখানে একটা প্রায় চার আনি সাইজের ঝলমলে পাথর নিশ্চয়ই হিরে আর তাকে ঘিরে লাল নীল সবুজ সব আরো অনেকগুলো ছোট ছোট পাথর এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনো দিন দেখিনি ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি সে একটা শুকনো ইউক্যালিপটাসের পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে বাবা বললেন দেখে তো মনে হয় জিনিসটা পুরনো এর কোনো ইতিহাস আছে নাকি শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুরে বাক্সটা পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন <laughs> তা একটু আছে এর বয়স তিনশো বছরের বেশি আরে আংটি ছিল ঔরঙ্গজেবের বাবা চোখ কপালে তুলে বললেন বলেন কি আমাদের অরঙ্গজেব বাদশাহ শাহজাহানের ছেলে অরঙ্গজেব হ্যাঁ তবে ঔরঙ্গজেব তখনও বাদশাহ বানেনি গদিতে তখন শাহজাহান সমরকন্দ দখল করবেন বলে ও ফৌজ পাঠাচ্ছেন বারবার আর ও বারবার ডিফিট হচ্ছে তো একবার ঔরঙ্গজেবের আন্ডারে ফৌজ গেল ঔরঙ্গজেব মার খেলেন খুব হয়তো মরেই যেতেন এক সেনাপতি সেভ করলো ঔরঙ্গজেব তখন নিজের হাত থেকে আংটি খুলে তাকে দিলেন বাবা এই যে একেবারে গল্পের মতো আর পিয়ারি লাল ওই আংটি কিনলেন ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে দাম কত ছিল তা লাল বলেননি তবে that big stone is diamond uh, diamond. আমি uh, যাচাই করিয়ে নিয়েছি তো আপনারা বুঝতেই পারছেন কে কত দাম হবে ধীরু কাকা বললেন কমপক্ষে লাখ দুয়েক তো হবেই আওরঙ্গজেব না হয়ে যদি জাহান্নান খা হতো তাহলেও লাখ দেড়েক হতো নিশ্চয়ই তাই তো বলছি কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি আমি একেলা মানুষ রোগী দেখতে হমেশাই বাইরে যাচ্ছি আজ যদি পুলিশকে বলি কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইট পটকেল ছুঁড়ে মারে একবার ভেবেছিলাম কি কোনো ব্যাংকে রেখে দিই তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধু বান্ধবকে দেখিয়েও আনন্দ হ্যাঁ ওই জন্যই তো রেখে দিলাম নিজের কাছে অনেকে দেখিয়েছেন ও আংটি মাত্র তিন মাস হলো তো পেলাম আর আমার বাড়িতে খুব বেশি কেউ আসে না যারা এলেন বন্ধু লোক ভদ্রলোক তাদেরই দেখিয়েছি সন্ধে হয়ে এসেছে ইউক্যালিপ্টাসের মাথায় একটু রোদ লেগে আছে তাও বেশিক্ষণ থাকবে না শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না ধীরু কাকা বললেন চলুন ভেতরে গিয়ে বসা যাক ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বৈঠকখানায় বসলাম ফেলুদাকে দেখে মনেই হচ্ছিল না যে ওর এই আংটির ব্যাপারটা একটুও ইন্টারেস্টিং লাগছে ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত সাফাই প্র্যাকটিস করতে লাগলো বাবা এমনিতে বেশি কথা বলেন না কিন্তু যখন বলেন তখন বেশ ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলেন বাবা বললেন আচ্ছা আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটা নিতেই ওরা এসেছিল আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর টাকা কড়ি নিতেই এসেছিল শ্রীবাস্তব বললেন ব্যাপার কি বলি বন বিহারী বাবু আছেন বলে এমনিতেই আমাদের পাড়ায় চোর টোর আসে না আর আমার পাশের বাড়িতে থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা আর তার পাশের বাড়িতে থাকেন Mister Billi Mauria both very rich আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায় তো তাদের কাছে আমি কি বলেন হ্যাঁ তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর ধীরু কাকা বললেন তারা যেমন ধনী তেমনি আবার তাদের পাহারার বন্দোবস্ত নিশ্চয়ই খুব জমকালো সুতরাং চোর সে বাড়িতে যাবে কেন তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না সপাচেক টাকা মারতে পারলে তাদের ছ মাসের খোরাক হয়ে যায় কাজে আমার আপনার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হবার কিচ্ছু নেই শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না উনি বললেন আমি জানি না মিস্টার সানিয়াল আমার কেন জানি মনে হচ্ছে চোর ওই আংটি নিতে এসেছিল আমার পাশের ঘরের একটা আলমারি খুলেছিল দেরাজ খুলেছিল তাতে অন্য জিনিস ছিল নিতে পারত টাইম ছিল আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল একেবারে কচ্ছু না নিয়ে আর কোথা কি জানেন শ্রীবাস্তব হঠাৎ থামলেন তারপর ভ্রুকুটি করে কিছুক্ষণ ভেবে বললেন লাল যখন আমাকে আংটি দিয়েছিলেন তখন মনে হলো কি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না তো সেই জন্য আমাকে দিয়ে দিলেন আর শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন ধীরু কাকা বললেন আউট কেয়ার ডাক্তারজি শ্রীবাস্তব এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হলো আর আমি ওকে দেখতে গেলাম তখন উনি একটা কিছু আমাকে বলবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না তবে একটা কথা আমি শুনতে পেয়েছিলাম কি কথা দুবার বলেছিলেন a spy a spy Dhiru কাকা সোফা ছেড়ে উঠে পড়লেন না ডক্টরজি পিয়ারিলাল যাই বলে থাকুক আমার দৃঢ় বিশ্বাস ও চোর সাধারণ চোর ছ্যাঁচোর চোর আপনি বোধহয় জানেন না যে ব্যারিস্টার ভূদেব মিত্রের বাড়িতেও রিসেন্টলি চুরি হয়ে গেছে একটা আস্ত রেডিও আর কিছু রূপোর বাসনকোসন নিয়ে গেছে তবে আপনার যদি সত্যি নার্ভাস লাগে তাহলে আপনি ওই আংটি স্বচ্ছন্দে আমার জিম্মায় রেখে যেতে পারেন আমার গোদরেজের আলমারিতে থাকবে ওটা আপনার ভয় কেটে গেলে তারপর ওটা আপনি ফেরত নিয়ে যাবেন শ্রীবাস্তব হঠাৎ হাঁপ ছেড়ে একগাল হেসে ফেললেন আমি ওই প্রস্তাব করতেই এলাম লেকিন নিজে থেকে বলতে পারছিলাম না thank you very much Mister Sanyal আপনার কাছে আংটি থাকলে আমি নিশ্চিন্ত থাকব শ্রীবাস্তব তার পকেট থেকে আংটিটা বার করে ধীরু কাকাকে দিলেন আর ধীরু কাকা সেটা নিয়ে শোবার ঘরে চলে গেলেন এইবার ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে বসল বনবিহারীবাবুকে পার্ডন শ্রীবাস্তব বোধ হয় একটু অন্যমনস্ক ছিলেন ফেলুদা বলল আপনি বললেন না যে বনবিহারীবাবু পাড়ায় আছেন বলে চোট্টর আসে না এই বনবিহারীবাবুটি কে পুলিশ টুলিশ নাকি শ্রীবাস্তব হেসে বললেন oh no no no no police না তবে কি জানেন পুলিশের থেকেও একটু বেশি ইন্টারেস্টিং লোক আগে বাংলাদেশে জমিনদারি ছিল তারপর সেটা গেল আর উনি একটা ব্যবসা শুরু করলেন বিদেশে জানোয়ার চালান দেওয়ার ব্যবসা জানোয়ার বাবা আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করল হ্যাঁ টেলিভিশন সার্কাস চিড়িয়াখানা এসবের জন্য এ দেশ থেকে অনেক জানোয়ার চালান যায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় অনেক ইন্ডিয়ান এই ব্যবসা করে বনবিহারী বাবু ওতে অনেক টাকা করেছিলেন তারপর রিটায়ার করে এখানে চলে এলেন আজ দু তিন বছর আর আসার সময় সঙ্গে সঙ্গে কিছু জানোয়ার ভি নিয়ে এসে একটা বাড়ি কিনে সেখানে একটা ছোটখাটো চিড়িয়াখানা বানিয়ে নিলেন বাবা বললেন বলেন কি ভারী অদ্ভুত তো হ্যাঁ, হ্যাঁ ওর ওই চিড়িয়াখানার স্পেশালিটি হলো কি ওর প্রত্যেক জানোয়ার হলো ভারী ভারী হিংস্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হিংস্র হিংস্র লখনৌতে এমনিতেই যে চিড়িয়াখানাটা আছে সেটা শুনেছি খুব ভালো ওখানে বাঘ সিংহ নাকি খাঁচায় থাকে না জাল দিয়ে ঘেরা দ্বীপের মতন তৈরি করা আছে তার মধ্যে মানুষের তৈরি পাহাড় আর গুহার মধ্যে ওরা থাকে তার উপর আবার এই প্রাইভেট চিড়িয়াখানা শ্রীবাস্তব বললেন ওয়াইল্ড ক্যাট আছে ওর কাছে হাইনা আছে কুমির আছে স্কার্পিয়ন আছে আওয়াজ শোনা যায় চোর আসবে কি করিয়ে এরপরে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ফেলুদা আমার আগেই সেটা জিজ্ঞেস করে ফেলল চিড়িয়াখানাটা একবার দেখা যায় না ধীরু কাকা ঠিক এই সময় ঘরে ফিরে এসে বললেন সে তো খুব সহজ ব্যাপার যে কোনো দিন গেলেই হলো উনি মানুষটা কিন্তু মোটেই হিংস্র নন শ্রীবাস্তব উঠে পড়লেন বললেন আচ্ছা লাটুস রোডে আমার এক পেশেন্ট আছে হ্যাঁ আমি চলি আমরা সবাই শ্রীবাস্তবের সঙ্গে গেটের বাইরে অবধি গেলাম ভদ্রলোক সকলকে গুড নাইট করে ধীরু কাকাকে আবার ধন্যবাদ জানিয়ে ওর ফিয়েট গাড়িতে উঠে চলে গেল বাবা আর ধীরু কাকা বাড়ির দিকে রওনা দিলেন ফেলুদা সবে একটা সিগারেট ধরাতে যাচ্ছে এমন সময় হুশ করে একটা কালো গাড়ি আমাদের সামনে দিয়ে শ্রীবাস্তবের গাড়ির দিকে চলে গেল ফেলুদা বলল স্ট্যান্ডার্ড হেরাল্ড নম্বরটা মিস করে গেলাম আমি বললাম নম্বর দিয়ে কি হবে মনে হলো শ্রীবাস্তবকে ফলো করছে রাস্তায় ওদিকটা কেমন অন্ধকার দেখছিস ওইখানে গাড়িটা ওয়েট করছিল আমাদের গেটের সামনে গিয়ার চেঞ্জ করলো দেখলি না এই বলে ফেলুদা রাস্তা থেকে বাড়ির দিকে ঘুরল বাড়ি গেট থেকে প্রায় পঞ্চাশ গজ দূরে আমার আন্দাজ আছে কেননা আমি স্কুলে অনেকবার হান্ড্রেড ইয়ার্সে দৌড়েছি ধীরু কাকার বৈঠকখানায় বাতি জ্বলছে জানলা দিয়ে ভেতরের দরজাটাও দেখা যাচ্ছে বাবা আর ধীরু কাকাকে দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখলাম ফেলুদা দেখি হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই জানলার দিকে দেখছে ওর চোখে ভ্রুকুটি আর দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর ভাবটা দেখে বুঝলাম ও চিন্তিত জানিস তপসে আমার ডাকনাম কিন্তু আসলে ওটা নয় ফেলুদা তপেশ থেকে তপসে করে দিয়েছে আমি বললাম কি আমি থাকতে ভুলটা হবার কোনো মানে হয় না কি ভুল ওই জানলাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল গেট থেকে জানলা দিয়ে ঘরের ভেতরটা পরিষ্কার দেখা যায় ইলেকট্রিক লাইট হলে তাও বা কথা ছিল কিন্তু তোর কাকা আবার লাগিয়েছেন ফ্লোরেসেন্ট তাতে কি হয়েছে তোর বাবাকে দেখতে পাচ্ছিস শুধু মাথাটা উনি তো চেয়ারে বসে আছেন ওই চেয়ারে দশ মিনিট আগে কে বসেছিল ডক্টর শ্রীবাস্তব আংটির কৌটোটা তোর বাবাকে দেবার সময় উনি উঠে দাঁড়িয়েছিলেন মনে পড়ে এর মধ্যেই ভুলে যাব সেই সময় এই গেটের কাছে কেউ থাকলে তার পক্ষে ঘটনাটা দেখে ফেলা অসম্ভব নয় এই রে কিন্তু কেউ যে ছিল সেটা তুমি ভাবছো কেন ফেলুদা নিচু হয়ে নুড়ি পাথরের ওপর থেকে একটা ছোট্ট জিনিস তুলে আমার দিকে এগিয়ে দিল হাতে নিয়ে দেখলাম সেটা একটা সিগারেটের টুকরো মুখটা ভালো করে লক্ষ্য কর আমি সিগারেটটা চোখের খুব কাছে নিয়ে এলাম আর রাস্তার ল্যাম্পের অল্প আলোতেই যা দেখবার সেটা দেখে নিলাম ফেলুদা হাত বাড়িয়ে সিগারেটটা ফেরত নিয়ে নিল কি দেখলি চার মিনার আর যে লোকটা খাচ্ছিল তার মুখে পান ছিল তাই পানের দাগ লেগে আছে ভেরি গুড চো চ রাত্রি শোবার আগে ফেলুদা ধীরু কাকার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে সেটা আরেকবার ভালো করে দেখে নিল ওর যে পাথর সম্বন্ধে এত জ্ঞান ছিল সেটা আমি জানতাম না ল্যাম্পের আলোতে আংটিটা ধরে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগল এই যে নীল পাথরগুলো দেখছিস এগুলোকে বলে সাফায়ার যার বাংলা নাম নীলকান্তমণি লালগুলো হচ্ছে চুনি অর্থাৎ রুবি আর সবুজগুলো পান্না এমারেল্ড অন্যগুলি যদ্দূর মনে হচ্ছে পোখরাজ যার ইংরেজি নাম টোপ্যাজ তবে আসল দেখবার জিনিস হলো মাঝখানের ওই হিরেটা এমন হিরে হাতে ধরে দেখার সৌভাগ্য সকলের হয় না তারপর ফেলুদা আংটিটা বাঁ হাতের কোড়ে আঙুলের পাশের আঙুলে পরে বলল অরঙ্গজেবের আঙুল আর আমার আঙুলের সাইজ মিলে যাচ্ছে দেখেছিস সত্যিই দেখি ফেলুদার আঙুলে আংটিটা ঠিক ফিট করে গেছে ল্যাম্পের আলোতে ঝলমলে পাথরগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে ফেলুদা বলল কত ইতিহাস জড়িয়ে আছে আংটির সঙ্গে কে জানে তবে কি জানিস তো সে এর অতীতে আমার কোনো ইন্টারেস্ট নেই এটা অরঙ্গজেবের ছিল কি আলতামাসের ছিল কি আকরাম খাঁর ছিল সেটা আনইম্পর্ট্যান্ট আমাদের জানতে হবে এর ভবিষ্যৎটা কি আর বর্তমানে কোনো বাবাজি সত্যি করেই এর পেছনে লেগেছেন কি না আর যদি লেগে থাকেন তবে তিনি কে এবং তার কেন এই দুঃসাহস তারপর ফেলুদা আংটি হাত থেকে খুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল যা ফেরত দিয়ে আর এসে জানলাগুলো খুলে দে সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর সানডে সাসপেন্সে আজ শুনছেন সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি তপেশ আর ওর বাবার সঙ্গে পুজোর ছুটিটা এবার ফেলুদা লখনৌতে কাটাতে এসেছে লখনৌ মানে সেই ভুলভুলাইয়ার শহর এখানে এসে ওরা সবাই উঠেছে ধীরু কাকার বাড়িতে আর আসা মাত্রই রহস্যর গন্ধ হঠাৎই দেখা গেল ডক্টর শ্রীবাস্তব হন্তদন্ত হয়ে এসেছেন ধীরু কাকার বাড়িতে ওর বাড়িতে নাকি রাতে চোর এসেছিল তার ধারণা একটি মহামূল্য হীরের আংটি চুরি করতে এ যেমন তেমন কোনো আংটি নয় খোদ বাদশাহ অরঙ্গজেবের হাতের আংটি ডক্টর শ্রীবাস্তব আংটিটি ধীরু কাকার কাছে রেখে যখন বেরিয়ে গেলেন তখনই ফেলুদা লক্ষ্য করল যে শ্রীবাস্তবের গাড়ি কে যেন ফলো করছে তারপর পরদিন দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ইমামবাড়া দেখতে বেরিয়ে পড়লাম বাবা আর ধীরু কাকা মোটরে গেলেন গাড়িতে যদিও জায়গা ছিল তবু ফেলুদা আর আমি দুজনেই বললাম যে আমরা টাঙ্গায় যাব সে দারুণ মজা কলকাতায় থেকে তো ঘোড়ার গাড়ি চড়াই হয় না সত্যি বলতে কি আমি কোনোদিনই কোনো রকম ঘোড়ার গাড়িতেই চড়িনি ফেলুদা অবশ্যই চড়েছে ও বলল কলকাতার ঠিকা গাড়ির চেয়ে টাঙ্গায় নাকি অনেক বেশি ঝাঁকুনি হয় আর সেটা নাকি হজমের পক্ষে খুব ভালো তোর কাকার বাবুচ্ছি যে ফার্স্ট ক্লাস রাঁধে বুঝছি এখানে খাওয়ার ব্যাপারে হিসেব রাখাটা খুব মুশকিল হবে কাজেই মাঝে মাঝে এই ডাঙ্গা রাইডটার এমনিতেই দরকার হবে কিন্তু শহরের রাস্তাঘাট দেখতে দেখতে আর টাঙ্গায় ঝাঁকুনি খেতে খেতে যে জায়গাটায় পৌঁছলাম গাড়োয়ানকে জিজ্ঞেস করাতে ও বলল সেটার নাম কাইজার বাগ ফেলুদা বলল জার্মান আর উর্দুতে কেমন মিলিয়েছে দেখছিস নবাবী আমলের যত প্রাসাদ টাসাদ সব নাকি কাইজার বাগের আশেপাশেই রয়েছে গাড়োয়ান এদিকে ওদিকে আঙুল দেখিয়ে সব নাম বলে দিতে লাগলো ও দেখিয়া বাদশাহ মঞ্জিল ও হ্যাঁ চান্দিওয়ালা বরাদরি बरादरी বলতা লাখো ফটাক কিছু দূর গিয়ে দেখি রাস্তাটা গেছে একটা বিরাট গেটের মধ্যে দিয়ে গাড়োয়ান বলল রুমে দরওয়াজা রুমি দরওয়াজা পেরিয়েই মচ্ছি ভবন আর মচ্ছি ভবনেই হলো বড় ইমামবাড়া ইমামবাড়ার সাইজ দেখে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল এত বড় প্রাসাদ যে হতে পারে সেটা আমার ধারণাই ছিল না টাঙ্গা থেকেই ধীরু কাকার গাড়িটা দেখতে পেয়েছিলাম গাড়োয়ানকে ভাড়া চুকিয়ে দিয়ে আমরা বাবাদের দিকে এগিয়ে গেলাম বাবা ধীরু কাকা একজন লম্বা মাঝবয়সী লোকের সঙ্গে কথা বলছেন ফেলুদা হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে চাপা গলায় বলল ব্ল্যাক স্ট্যান্ডার্ড হেরাল্ড সত্যি তো ধীরু কাকার গাড়ির পাশে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি একটা টাটকা ঘষ্টার দাগ দেখছিস টাটকা কি করে জানলে চুনের গুঁড়ো সব ঝোরে পড়েনি এখনো লেগে রয়েছে রং করা পাঁচিল কিংবা গেটের গায়ে ঘষ্টে ছিল বোধ আজ সকালে যদি গাড়ির ধোয়া না হয়ে থাকে তাহলে ও দাগ কাল রাত্রে লেগে থাকতে পারে ধীরু কাকা আমাদের দেখে বললেন এসো আলাপ করি দি ইনি বনবিহারী বাবু যার চিড়িয়াখানা আছে আমি অবাক হয়ে নমস্কার করলাম ইনি সেই লোক প্রায় ছ ফুট লম্বা ফর্সা রং সরু গোপ ছুঁচলো দাড়ি চোখে সোনার চশমা সব মিলিয়ে চেহারাটা বেশ চোখে পড়ার মতো আমার পিঠে একটা চাপড় মেরে ভদ্রলোক বললেন লক্ষণের রাজধানী কেমন লাগছে খোকা জানো তো রামায়ণের যুগে লখনৌ ছিল লক্ষণাবতী ভদ্রলোকের গলার আওয়াজ দেখলাম বেশ মানানসই ধীরু কাকা বললেন বনবিহারীবাবু বাজারে যাচ্ছিলেন আমাদের গাড়ি থেকে চলে এলেন হ্যাঁ দুপুরবেলাটা আমি বাইরে কাজ সারতে বেরোই সকাল সন্ধে আমার জানোয়ারগুলোর পেছনে অনেকটা সময় চলে যায় আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব এদের খুব শখ একবার আপনার চিড়িয়াখানাটা দেখা বেশ তো এনি ডে আজই আসুন না আমি তো খেউ এলে খুশি হই তবে অনেকেই দেখেছি ভয়েই আসতে চায় না তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয় তাই যদি হবে তো আমি আছি কি করে হ্যাঁ এ কথায় ফেলুদা ছাড়া আমরা সকলেই হাসলাম ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল জানোয়ারের গন্ধ ঢাকার জন্য কোষে আতর মেখেছে স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম বনবিহারী বাবু নয় কারণ তিনি তার পাশে একটা নীল অ্যাম্বাসেডর গাড়ি থেকে তার ড্রাইভারকে ডেকে তার হাতে দুটো চিঠি দিয়ে বললেন ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে তারপর আমাদের দিকে ফিরে বললেন আপনারা ইমামবাড়া দেখবেন তো তারপরই না হয় সোজা চলে যাব আমার ওখানে তাহলে আপনিও ভেতরে আসছেন আমাদের সঙ্গে চলুন না নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে সেই সিক্সটি থ্রিতে গিয়েছিলাম লখনৌতে আসার দুদিন বাদেই তারপর আর যাওয়া হয়নি গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারীবাবু বললেন দুশো বছর আগে নবাব আসাফুদ্দল্লা তৈরি করেছিলেন এই প্রাসাদ ভেবেছিলেন আগ্রা দিল্লিকে টেক্কা দেবেন ভারতবর্ষের সেরা প্রাসাদ কর্নেওয়ালাদের নিয়ে একটা কম্পিটিশন করলেন তারা সব নকশা পাঠালো তার মধ্যে বেস্ট নকশা বেছে নিয়ে হলো এই ইমামবাড়া বাহারের দিক দিয়ে মোগল প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হয় না তবে সাইজের দিক থেকে একেবারে নাম্বার ওয়ান এত বড় দরবার ঘর পৃথিবীর কোনো প্রাসাদে নেই দরবার ঘরটা দেখে মনে হলো তার মধ্যে অনায়াসে একটা ফুটবল গ্রাউন্ড ঢুকে যায় আর একটা কুয়ো দেখলাম অত বড় কুয়ো আমি কখনো দেখিনি গাইড বলল অপরাধীদের ধরে ধরে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়ে নাকি তাদের শাস্তি দেওয়া হতো কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগল ভুল ভুলাইয়া এদিক ওদিক এঁকে বেঁকে সুড়ঙ্গ চলে গেছে সেগুলো এমন কায়দায় তৈরি যে যতবারই এক একটা মোড় ঘুরছি ততবারই মনে হচ্ছে যেন যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম একটা গলির সঙ্গে আরেকটা গলির কোনো তফাত নেই দুদিকে দেয়াল মাথার ওপর নিচু ছাদ আর দেওয়ালের ঠিক মাঝখানটায় একটা করে খুপড়ি গাইড বলল নবাব যখন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন তখন ওই খুপড়িগুলোতে পিদিম জ্বলত রাত্রির বেলা যে কি ভুতুড়ে ব্যাপার হবে সেটা বেশ বুঝতে পারছিলাম ফেলুদা যে কেন বারবার পিছিয়ে পড়ছিল আর দেওয়ালের এত কাজ দিয়ে হাঁটছিল সেটা বুঝতেই পারছিলাম না আমিও গোলক ধাঁধাটা দেখতে দেখতে আর তার মধ্যে লুকোচুরি খেলার কথা ভাবতে ভাবতে এত মশগুল হয়ে গিয়েছিলাম যে ওর বিষয়ে খেয়ালই ছিল না এর মধ্যে হঠাৎ বাবা বলে উঠলেন আরে ফেলু কোথায় গেল সত্যি তো পেছন ফিরে দেখি ফেলুদা নেই আমার বুকের ভেতরটা ঢিপ করে উঠল তারপর ফেলু ফেলু বলে বাবা দুবার ডাক দিতেই ও আমাদের পেছন দিকের একটা গলি দিয়ে বেরিয়ে এলো বলল অত তাড়াতাড়ি হাঁটলে গোলকধাঁধার প্ল্যানটা ঠিক মাথায় তুলে নিতে পারবো না গোলকধাঁধার শেষ গলিটার শেষে যে দরজা আছে সেটা দিয়ে বেরোলেই ইমামবাড়ার বিরাট ছাতে গিয়ে পড়তে হয় গিয়ে দেখি সেখান থেকে প্রায় সমস্ত লখনৌ শহরটাই দেখা যায় আমরা ছাড়াও ছাতে কয়েকজন লোক ছিল তাদের মধ্যে একজন অল্প বয়সী ভদ্রলোক ধীরু কাকাকে দেখে হেসে এগিয়ে এলো ধীরু কাকা বললেন আরে মহাবীর যে কবে এলে ভদ্রলোককে দেখলে যদিও বাঙালি মনে হয় না তবু তিনি বেশ পরিষ্কার বাংলায় বললেন তিন দিন হলো এই সময়টা আমি প্রতি বছরই আসি দিওয়ালিটা সেরে ফিরে যাই এবারে দুজন বন্ধু আছেন তাদের লখনৌ শহরটা ঘুরে দেখাচ্ছি আর কি ধীরু কাকা বললেন ইনি পিয়ারিলালের ছেলে বোম্বাইতে অভিনয় করছেন মহাবীর দেখলাম বনবিহারী বাবুর দিকে কি রকম যেন অবাক হয়ে দেখছেন যেন ওকে আগে দেখেছেন কিন্তু কোথায় সেটা মনে করতে পারছেন না বনবিহারী বাবু বললেন চেনা চেনা মনে হচ্ছে কি হ্যাঁ কিন্তু কোথায় দেখেছি বলুন তো তোমার স্বর্গত পিতার সঙ্গে একবার আলাপ হয়েছিল বটে কিন্তু তুমি তো তখন এখানে ছিলে না মহাবীর যেন একটু অপ্রস্তুত হয়েই বলল ও তাহলে বোধহয় আমি ভুল করছি আচ্ছা আসি তাহলে মহাবীর নমস্কার করে চলে গেল ভদ্রলোকের বয়স হয়তো ফেলুদার চেয়েও কিছুটা কম আর চেহারা বেশ সুন্দর আর শক্ত মনে হলো নিশ্চয়ই এক্সারসাইজ করেন কিংবা খেলাধুলা করেন বনবিহারীবাবু বললেন আমার মনে হয় এবার আমার ওখানে গিয়ে পড়তে পারলে ভালোই হয় জানোয়ারগুলো যদি দেখতেই হয় তাহলে আলো থাকতে থাকতে দেখাই ভালো খাঁচাগুলোতে আলোর ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি আমরা গাইডকে বকশিস দিয়ে ছাদ থেকে সোজা সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এলাম গেটের বাইরে এসে দেখলাম মহাবীর আরও দুজন ভদ্রলোককে নিয়ে সেই কালো স্ট্যান্ডার্ড গাড়িটায় উঠছে বনবিহারীবাবুর বাড়িতে পৌঁছতে প্রায় চারটে বাজল বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে একটা চিড়িয়াখানা আছে কারণ যা আছে তা বাড়ির পিছন দিকটায় মিউটিনিরও প্রায় তিরিশ বছর আগে এক ধনী মুসলমান সদাগর এ বাড়ি তৈরি করেছিলেন আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো আর দেওয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে তো নবাবদের কথাই মনে হয় বাড়ির ভেতর ঢুকে বাবু বললেন আপনারা সবাই কফি খান তো হ্যাঁ আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেওয়া হয় না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তাই আমার তো মজাই হয়ে গেল কিন্তু কফি পরে আগে জানো আর দেখা বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা তারপরেই প্রকাণ্ড বাগান আর সেই বাগানেই এদিক ওদিক রাখা বনবিহারীবাবুর সব খাঁচা বাগানের মাঝখানে ছুচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর সেটা একটা কুমির রোদ পোয়াচ্ছে বনবিহারীবাবু বললেন এটাকে বছর দশেক আগে মুঙ্গের থেকে এনেছিলাম একেবারে বাচ্চা অবস্থায় প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চায় ছিল একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বেড়াল ছানা খেয়ে ফেলেছে <laughs> পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলির দিকে চলে গেছে একটা খাঁচার দিক থেকে ফ্যাঁস ফ্যাঁস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেদিকেই গেলাম গিয়ে দেখি খাঁচার ভেতরে একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বেড়াল আর তার চোখ দুটো সবুজ আর জলজলে আর গায়ের রং ডোরা কাটা খয়েরি এত বড় বিড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে বনবিহারী বাবু বললেন এটার বাসস্থান আফ্রিকা এটা কিনি কলকাতায় রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে এ জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই বেড়ালের পর হায়না হায়নার পর নেকড়ে নেকড়ের পর আমেরিকান র্যাটল স্নেক দারুণ বিষাক্ত সাপ একরকম সরু ছুঁচলো শামুক পুরী থেকে আমরা অনেকবার এনেছি এই সাপের ল্যাজের ডগায় সেই রকম একটা শামুকের মতো জিনিস আছে সাপটা এদিক ওদিক চলার সময় ল্যাজটাকে কাঁপায় আর তাতেই ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো খর খর শব্দ করে আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকে এই রকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটেল স্নেক ঘোরাফেরা করছে আরও দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল একটা কাঁচের বাক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট একটা কাঁকড়া বিছে এটাও আমেরিকার বাসিন্দা এর নাম ব্লু স্কপিয়ন আর আর একটা কাঁচের বাক্সয় দেখলাম একটা মানুষের আঙুল ফাঁক করা হাতের মতো বড় কালো রোঁয়াওয়ালা মাকড়সা আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা বনবিহারীবাবু বললেন ওই বিছে আর ওই মাকড়সা ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানা এলাম আমরা সোফায় বসার পর নিজে একটা চেয়ারে বসে বনবিহারীবাবু বললেন রাত্রিরে চারিদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বন বেড়ালের ফ্যাসফ্যাসানি হায়নার হাসি নেকড়ের খ্যাকরানি আর র্যাটল স্নেকের করকরানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই তাতে ঘুমটা হয় বড় আরামের এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে কারণ এরা খাঁচায় বন্দি তার জন্যে আমার আলাদা ব্যবস্থা আছে বাদশাহ হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাউন্ড কুকুর এটাকেই নাকি বনবিহারীবাবু পাহারার জন্য রেখেছেন শুধু যে বাড়ি পাহারা তা নয় চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না ফেলুদা আমার পাশেই বসেছিল কুকুরটা দেখে আমার কানে কানে ফিসফিস করে বলল ল্যাপ্রাডার হাউন্ড বাস্কেভেলের কুকুরের জাত বাবা এতক্ষণ একটাও কথা বলেননি এবার বললেন আচ্ছা সত্যি আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন কেন লাগবে না বলুন হুম ভয়টা কিসের এককালে কত বাঘ ভাল্লুক মেরেছি জানেন ওয়াইল্ড অ্যানিমেল ছাড়া মারতুম না অব্যর্থ টিপ ছিল একবার কি যে ভীমরতি ধরল চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে দেড়শো গজ দূর থেকে এক হরিণ মেরে ফেললুম আর তারপর সে কি অনুতাপ সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না তাই চালান দেবার ব্যবসা ধরলুম এবার ব্যবসা যখন ছাড়লুম তখন বাধ্য হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন এরা যে হিংস্র বিষাক্ত সেটা সকলেরই জানা এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের অথচ মানুষের মধ্যে দেখুন একজনকে আপনি ভাবছেন সৎ লোক শেষে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল অন্তরঙ্গ বন্ধুকে কি আর আজকের দিনে বিশ্বাস করার জো আছে তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়েই বাকি জীবনটা কাটাবো কাটে শান্তি অনেক বেশি আমি মশাই সাতেও নেই পাঁচেও নেই নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি তাতে কে কি ভাবছে না ভাবছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে তবে শুনেছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরি চামারি বন্ধ হয়ে গেছে হ্যাঁ, তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারী করছি এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে তারপর ফেলুদার দিকে চাইলাম বনবিহারী বাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না কারণ বনবিহারী বাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তবে সে হাজির হলেন সকলকে নমস্কার টমস্কার করে ধীরু কাকাকে বললেন হ্যাঁ, আপনাদের বাড়ির কাছে কেলভিন রোডে একটা লড়কা ও গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে ও তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি কি আপনারা ফেরেননি ও তাই এখানে চালিয়ে এলাম ধীরু কাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন যে তার আংটি ঠিকই আছে বনবিহারী বাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ ছোট শহরে পাড়ার লোকদের পরস্পরের মধ্যে আলাপটা হয় সহজেই হয় শ্রীবাস্তব ঠাট্টা সুরে বললেন বন বিহারী বাবু আপনার পাড়াদারেরা কিন্তু আজকাল ফাঁকি দিচ্ছে কিরকম কাল আমার বাড়িতে চোর এলো আর আপনার এক ভি জানওয়ার কিছু আওয়াজ করলো না সে কি চোর আপনার বাড়িতে কখন ধরিয়ান কি রাত তিনটের কাছাকাছি ও নেয়নি কিছুই ঘুমটা ভেঙে গেল আমার তাই ও ভাগ গিয়া না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে আমার বাদশাহ অন্তত খুবই সজাগ আরে দুশো গজের মধ্যে আপনার বাড়ি আর চোর এলেও আমার কম্পাউন্ডের পেছন দিয়েই তো তাকে যেতে হবে যাকে আপনাকে ঘটনাটা একটু জানিয়ে রাখলাম হ্যাঁ কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গিয়েছিল প্লেটে শ্রীবাস্তব বললেন সেটার নাম শান্ডিলা লাড্ডু শান্ডিলা লাড্ডু গুলাবি রেওড়ি আর ভুনা পেড়া এই তিন মিষ্টি হলো লখনৌয়ের স্পেশালিটি <laughs> আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারী বাবুকে লক্ষ্য করছিলাম ওকে যেন একটু অন্য মনস্ক মনে হচ্ছিল ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই দুটো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার ওপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আরেকটা লাড্ডু তুলে নিল বনবিহারীবাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন আচ্ছা আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন ও বাবা আপনার দেখি মনে আছে হ্যাঁ? বনবিহারীবাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন মনে থাকবে না আমার যদিও ওসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই তবুও ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না আংটি ঠিকই আছে ওর ভ্যালিউ আমার জানা আছে বনবিহারীবাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন এক্সকিউজ মি আমার বিড়ালের খাবার সময় হয়ে গেছে এ কথার পর আর থাকা যায় না তাই আমরা উঠে পড়লাম বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারীবাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম তার যে দারুণ মাসল সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায় শুনলাম তার নাম নাকি গণেশ গুহ বনবিহারীবাবুর যখন জানোয়ার চালান দেবার কারবার ছিল তখন থেকেই নাকি ইনি আছেন এখন নাকি চিড়িয়াখানার দেখাশোনা করেন বনবিহারীবাবু বললেন গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না ওর ভয় বলে কোনো বস্তুই নেই একবার ওয়াইল্ড ক্যাটের আঁচড় খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারী বাবু বললেন আপনারা আসাতে খুব ভালো লাগলো মাঝে মাঝে এসে পড়বেন না হয় এখন এখানেই আছেন তো বাবা বললেন কদিন আছি তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখে আনবো বটে লক্ষ্মণ ঝুলা থেকে একটা বারো ফুট পাইথনের খবর এসেছে আমিও তাই একবার ওদিকটায় যাবো যাবো করছিলাম শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম ঠিক সেই সময় বনবিহারী বাবুর বাড়ির দিক থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম ফেলুদা একটা হাই তুলে বলল হাইনা বাপ রে একেই বলে হায়নার হাসি শ্রীবাস্তব বললেন তার নাকি প্রথম প্রথম এই হাসি শুনে গা ছমছম করত এখন অভ্যেস হয়ে গেছে আপনার বাড়িতে কালার কোনো উপদ্রব হয়নি তো ধীরু কাকা প্রশ্ন করলেন শ্রীবাস্তব হেসে বললেন নো নো নাথিং নাথিং আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাকঢোলের শব্দ আসছে ধীরু কাকা বললেন দেওয়ালির সময় এখানে রামলীলা হয় এটা তারই প্রিপারেশন হচ্ছে আমি বললাম রামলীলা কিরকম প্রায় দশটা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভেতরে বারুদ বোঝাই করা হয় তারপর দুজন ছেলেকে মেকআপ টেকআপ করে রামলক্ষণ সাজায় তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় তারপর গা থেকে তুবড়ি হাই চরকি রং মশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায় <laughs> সে একটা দেখবার মতো জিনিস বুঝলে হে বাড়িতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল তারপর বলল और एक साधु बाबा भी आया था आधा घंटा बैठ के चला गया সাধু বাবা ধীরু কাকার ভাব দেখে বুঝলাম উনি কোনো সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না কোথায় বসেছিলেন बैठक खाना है আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন হ্যাঁ আমার নাম করেছিলেন বেয়ারা তাতেও বলল হ্যাঁ আরে তাজ্জুব ব্যাপার হঠাৎ কি মনে করে ধীরু কাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন তারপর গোদরেজ আলমারি খোলার শব্দ পেলাম আর তারপরেই শুনলাম ধীরু কাকার চিৎকার সর্বনাশ বাবা আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরু কাকার ঘরে ঢুকলাম গিয়ে দেখি উনি আংটির কৌটোটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন কৌটোর ঢাকনা খোলা আর ভেতরে আংটি নেই ধীরু কাকা কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ধপ করে তার খাটের উপর বসে পড়লেন সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর সানডে সাসপেন্সে আজ শুনছেন সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি সবাই মিলে লখনৌ শহর বেড়াতে বেরিয়েছে ভুল ভুলাইয়াতে ঢোকার আগেই ওদের সঙ্গে আলাপ হল বনবিহারী বাবু বনবিহারী বাবুর আবার নিজস্ব একটা মিনি চিড়িয়াখানা আছে সেখানে হায়না কুমির থেকে মাকড়সা কি নেই এদের চোটেই নাকি এ পাড়ায় চুরি চামারির উপদ্রব প্রায় নেই বললেই চলে ভুল ভুলাইয়াতে আলাপ হল মহাবীর বাবুর সঙ্গেও সে প্যারিলাল বাবুর ছেলে প্যারিলাল মানে যার কাছ থেকে শ্রীবাস্তব ওই হীরের আংটি পেয়েছেন বনবিহারী বাবুর চিড়িয়াখানা দেখে যখন ওরা সবাই ধীরু কাকার বাড়িতে ফিরল তখন বেয়ারা ধীরু কাকাকে খবর দিল যে একজন সাধু বাবাও এসেছিলেন কিছুক্ষণ আগে তারপর হল এক সর্বনাশ আলমারি থেকে হীরের আংটি উধাও তারপর পরদিন সকালে মনে হলো যে শীতটা একটু বেড়েছে তাই বাবা বললেন গলায় একটা মাফলার জড়িয়ে নিতে বাবার কপালে ভ্রুকুটি আর একটা অন্যমনস্ক ভাব দেখে বুঝতে পারছিলাম যে উনি খুব ভাবছেন ধীরু কাকাও কোথায় জানি বেরিয়ে গেছেন আর কাউকে কিছু বলে যাননি কালকের ঘটনার পর থেকেই কেবল বলছেন শ্রীবাস্তবকে মুখ দেখাবো কেমন করে বাবা অবশ্যই অনেক সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন বিকেলবেলা সন্ন্যাসী সেজে চোর এসে তোমার বাড়ি থেকে আংটিটা নিয়ে যাবে সেটা তুমি জানবে কি করে তার চেয়ে তুমি বরং পুলিশে একটা খবর দিয়ে দাও তুমি তো বলছিলে ইন্সপেক্টর গড়গড়ির সঙ্গে তোমার খুব ভালো আলাপ আছে এও হতে পারে যে ধীরু কাকা হয়তো পুলিশে খবর দিতেই বেরিয়েছেন সকালে যখন চা আর জ্যামরুটি খাচ্ছি তখন বাবা বললেন ভেবেছিলাম আজ তোদের রেসিডেন্সিটা দেখিয়ে আনবো কিন্তু এখন মনে হচ্ছে আজকের দিনটা যাক তোরা দুজন বরং কোথাও ঘুরে আয় কাছাকাছির মধ্যে কথাটা শুনে আমার একটু হাসিই পেয়ে গেল কারণ ফেলুদা বলছিল ওর একটু পায়ে হেঁটে শহরটা দেখার ইচ্ছে আছে আর আমিও মনে মনে ঠিক করেছিলাম ওর সঙ্গে যাব আমি জানতাম শুধু শহর দেখা ছাড়াও ওর অন্য উদ্দেশ্য আছে আমি সন্ধেবেলা থেকেই দেখছি ওর চোখের দৃষ্টিটা মাঝে মাঝে কেমন যেন তীক্ষ্ণ হয়ে উঠছে আটটার একটু পরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল তোকে ওয়ার্নিং দিচ্ছি বকবক করলে বা বেশি প্রশ্ন করলে তোকে ফেরত পাঠিয়ে দেবো বোকা সেজে থাকবি আর পাশে পাশে হাঁটবি কিন্তু ধীরু কাকা যদি পুলিশে খবর দেন তাতে কি হলো ওরা যদি তোমার আগে চোর ধরে ফেলে তাতে আর কি নিজের নামটা চেঞ্জ করে ফেলবো ধীরু কাকার বাড়িটা যে রাস্তায় সেটার নাম ফ্রেজার রোড বেশ নির্জন রাস্তা দুদিকে গেট আর বাগানওয়ালা বাড়ি তাতে শুধু যে বাঙালিরা থাকে তা নয় ফ্রেজার রোডটা গিয়ে পড়েছে ডাপলিং রোডে লখনৌতে একটা সুবিধে আছে রাস্তার নামগুলো বেশ বড় বড় পাথরের ফলকে লেখা থাকে কলকাতার মতো খুঁজে বার করতে সময় লাগে না ডাপলিং রোডটা যেখানে গিয়ে পার্ক রোডে মিশেছে সেই মোড়টাতে একটা পানের দোকান দেখে ফেলুদা হেলতে দুলতে সেটা সামনে গিয়ে বলল মিঠা পান হ্যাঁ মিঠা পান না বাবুজি लेकिन आ, मीठा मसाला जगह बना दे सकते हैं তাই দিজিয়ে তারপর আমার দিকে ফিরে বলল বাংলাদেশ ছাড়লে এই একটা প্রবলেম পানটা কিনে মুখে পুরে ফেলুদা বলল হ্যাঁ ভাই আমি এই শহরে নতুন লোক এখানকার রামকৃষ্ণ মিশনটা কোথায় বলতে পারো ফেলুদা অবশ্যই হিন্দিতে প্রশ্নটা করেছিল আর লোকটাও হিন্দিতে জবাব দিয়েছিল কিন্তু আমি বাংলাতেই লিখছি দোকানদার বলল राम किशन मिश्र রামকৃষ্ণ মিশন শহরে একটা বড় সাধুবাবা এসছেন আমি তার খোঁজ করছি শুনলাম তিনি রামকৃষ্ণ মিশনে উঠেছেন দোকানদার মাথা নেড়ে বিড়বিড় করে কি জানি বলে বিড়ি বাঁধতে আরম্ভ করল কিন্তু দোকানের পাশেই একটা খাটিয়ায় একটা ইয়া বড় গোঁফালা লোক একটা পুরনো মোর্চে ধরা বিস্কুটের টিন বাজিয়ে গান করছিল সে হঠাৎ ফেলুদাকে জিজ্ঞেস করল কালো গোঁপদাড়িওয়ালা কালো চশমা পড়া সাধু কি তাই যদি হয় তাহলে তাকে কাল সন্ধেবেলা টাঙ্গা স্ট্যান্ড কোথায় বলে দিয়েছিল কোথায় টাঙ্গা স্ট্যান্ড এখান থেকে পাঁচ মিনিট ওইদিকে প্রথম চৌমাথাটা গেলে এই সার সার গাড়ি দাঁড়ানো আছে দেখতে পাবেন শুক্রিয়া শুক্রিয়া কথাটা প্রথম শুনলাম হেলুদা বলল ওটা হলো উর্দুতে থ্যাংক ইউ টাঙ্গা স্ট্যান্ডে পৌঁছে সাতটা টাঙ্গাওয়ালাকে জিজ্ঞেস করার পর আটবারের বার সাতান্ন নম্বর গাড়ির গাড়োয়ান বলল যে গতকাল সন্ধ্যায় একজন গেরুয়া পড়া দাড়ি গোঁপওয়ালা লোক তার গাড়ি ভাড়া করেছিল বটে কোথায় নিয়ে গিয়েছিল সাধুবাবাকে ফিরুদা প্রশ্ন করল গাড়োয়ান বলল স্টেশন স্টেশন হ্যাঁ কত ভাড়া এখান থেকে বারো আনা কত টাইম লাগবে পৌঁছতে হ্যাঁ, দশ মিনিট মতো চার আনা বেশি দিলে আট মিনিটে পৌঁছে দেবে ট্রেন পাকানো হ্যাঁ কা ট্রেন বলে ট্রেন বড়িয়া ট্রেন বাদশাহী এক্সপ্রেস গাড়োয়ান একটু বোকার মতো হেসে বলল হ্যাঁ, চলিয়ে আট মিনিট পৌঁছা দেন গাড়ি ছাড়বার পর ফেলুদাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম সেই সাধু বাবা কি এখনো বসে আছেন স্টেশনে আংটি নিয়ে এটা বলতে ফেলুদা আমার দিকে এমন কটমট করে চাইল যে আমি একেবারে চুপ মেলে গেলাম কিছুক্ষণ যাওয়ার পর ফেলুদা গাড়োয়ানকে জিজ্ঞেস করল সাধু বাবার সঙ্গে কোনো মালপত্র ছিল কি গাড়োয়ান একটু ভেবে বলল মনে হয় একটা বাক্স ছিল তবে বড় নয় ছোট স্টেশনে পৌঁছে টিকিট ঘরের লোক গেটের চেকার কুলি টুলি এদের কাউকে জিজ্ঞেস করে কোনো ফল হল না রেস্টুরেন্টের ম্যানেজার বাঙালি তিনি বললেন আপনি কি পবিত্রানন্দ ঠাকুরের কথা বলছেন যিনি দেরাদুনে থাকেন তিনি তো তিন দিন হলো সবে এসেছেন তার তো এখনো ফিরে যাবার সময় হয়নি আর তার সঙ্গে তো দেদার সাঙ্গপাঙ্গ চ্যালা চামুন্ডা সবশেষে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের যে দারোয়ান তাকে জিজ্ঞেস করাতে সে বলল একজন গেরুয়া পড়া দাড়িওয়ালা লোক গতকাল সন্ধ্যায় এসেছিল বটে ওয়েটিং রুমে বসেছিলেন আজ্ঞে না বসেননি তবে বাথরুমে ঢুকেছিলেন হাতে একটা ছোট বাক্স ছিল তারপর তারপর তো জানি না সে কি বাথরুমে ঢোকার পর তাকে আর দেখনি হুম দেখেছি বলে তো মনে পড়ছে না তুমি এখানেই ছিলে তো তা তো থাকবোই ডুন এক্সপ্রেস আসছে তখন ঘনে অনেক লোক যে তাহলে হয়তো খেয়াল করনি এমন তো হতে পারে তা পারে কিন্তু লোকটার হাবভাব দেখে মনে হলো সে বলতে চায় যে সাধু বাবা বেরোলে সে নিশ্চয়ই দেখতে পেত কিন্তু তাহলে সে সাধু বাবা গেলেন কোথায় স্টেশনে আর বেশিক্ষণ থেকে এ রহস্যের উত্তর পাওয়া যাবে না তাই আমরা বাইরে বেরিয়ে এলাম এখানেও বাইরে টাঙ্গাল নাই আর তারই একটাতে আমরা উঠে পড়লাম টাঙ্গা জিনিসটাকে আর অবজ্ঞা করতে পারছিলাম না কারণ সাতান্ন নম্বরের গাড়োয়ান আমাদের ঠিক সাত মিনিট সাতান্ন সেকেন্ডে স্টেশন পৌঁছে দিয়েছিল এবারেও কিন্তু গাড়ি ছাড়বার পর আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ল সাধু বাবা বাথরুমে গিয়ে ভ্যানিশ করে গেল ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে ছিক করে খানিকটা পানের পিক রাস্তায় ফেলে দিয়ে বলল তা হতে পারে আগেকার দিনে তো সাধু সন্ন্যাসীদের ভ্যানিশ ট্যানিশ করার ক্ষমতা ছিল বলে শুনেছি বুঝলাম ফেরুদা কথাটা সিরিয়াসলি বলছে না যদি ওর মুখ দেখে সেটা বোঝার উপায় নেই স্টেশনের গেট ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই একটা ব্যান্ডের আওয়াজ পেলাম ভোপ্পর ভোপ্পর ভোপ্পর ভোপ্পর আওয়াজটা এগিয়ে আসছে তারপর দেখলাম আমাদেরই মতো একটা টাঙ্গা কিন্তু সেটার গায়ে কাগজের ফুল বেলুন ফ্ল্যাগ এইসব দিয়ে খুব সাজানো হয়েছে বাজনাটা বাজছে একটা লাউড স্পিকারে একটা রঙিন কাগজের গাধার টুপি পরা লোক গাড়ির ভিতর থেকে গোছা গোছা করে কি একটা ছাপানো কাগজ রাস্তায় লোকেদের দিকে ছুঁড়ে দিচ্ছে ফেরুদা বলল হিন্দি ফিল্মের বিজ্ঞাপন সত্যিই তাই গাড়িটা আরেকটু কাছে আসতেই রংচঙে ছবি আঁকা বিজ্ঞাপনের বোর্ডটা দেখতে পেল ছবির নাম ডাকু মনসুর হ্যান্ডবিলের দু একটা আমাদের গাড়ির ভিতরে এসে পড়ল আর ঠিক সেই সময় একটা দলা পাকানো সাদা কাগজ বেশ জোরে গাড়ির মধ্যে এসে ফেলুদার বুক পকেটে লেগে গাড়ি মেঝেতে পড়ল আমি চেঁচিয়ে উঠে বললাম লোকটাকে দেখেছি ফেলুদা কাবুলিওয়ালার পোশাক কিন্তু আমার কথা শেষ হলো না ফেলুদা চট করে কাগজটা তুলে নিয়ে এক লাফে চলন্ত টাঙ্গা থেকে রাস্তায় নেমে পাই পাই করে যেদিকে লোকটা দেখা দিয়েছিল সেই দিকে ছুটে গেল ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে একটা মানুষ কত স্পিডে ছুটতে পারে সেটা এই প্রথম দেখলাম এর মধ্যে অবশ্যই টাঙ্গাওয়ালা গাড়ি থামিয়েছে আমি আর কি করব অপেক্ষা করে রয়েছি ব্যান্ডের আওয়াজ ক্রমশ মিলিয়ে আসছে তবে রাস্তায় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এখনো হ্যান্ডবিল কুড়োচ্ছে এমন সময় হাঁপাতে হাঁপাতে ফিরে এসে গাড়োয়ানকে ইশারা করে চালানোর হুকুম দিয়ে এক লাফে গাড়িতে উঠে ধপ করে সিটে বসে পড়ে ফেলুদা বলল নতুন জায়গাতে অলিগলিগুলো জানা নেই তাই বাবাজি রক্ষা পেয়ে গেলেন আমি জিজ্ঞেস করলাম তুমি লোকটাকে দেখেছিলে তুই দেখলি আর আমি দেখব না আমি আর কিছু বললাম না ফেলুদা লোকটাকে না দেখে থাকলে আমি ওকে বলতাম যে যদিও লোকটার গায়ে কাবলিওয়ালার পোশাক ছিল কিন্তু অত কম লম্বা কাবলিওয়ালা আমি কখনো দেখিনি ফেলুদা এবার পকেট থেকে দলা পাকানো কাগজটা খুলে হাত দিয়ে ঘষে সমান করে চোখের খুব কাছে নিয়ে তার মধ্যে যে লেখাটা ছিল সেটা পড়ে ফেললো তারপর সেটাকে তিন ভাঁজ করে ওর মানি ব্যাগের ভেতর নিয়ে নিল লেখাটা যে কি ছিল সেটা আর আমার জিজ্ঞেস করার সাহস হলো না বাড়ি ফিরে দেখি ধীরু কাকার সঙ্গে শ্রীবাস্তব এসেছেন শ্রীবাস্তবকে দেখে মনে হলো না যে আংটিটা যাওয়াতে তার খুব একটা দুঃখ হয়েছে তিনি বললেন ও আংটি ক্যা বলতে অপয়া ছিল ও যার কাছে যাবে তারই দুশ্চিন্তা হবে বিপদ হবে বাড়িতে ডাকু আসবে আপনি তো লাকি ধীরু বাবু আরে ধরেন কি যদি ডাকু এসে ঝামেলা করতো আরে গোলা গোলি চালাতো ধীরু কাকা একটু হেসে বললেন তাহলে তবু তো একটা মানে হতো আরে এই যে একেবারে ভাঁওতা দিয়ে বুদ্ধ বানিয়ে জিনিসটা নিয়ে চলে গেল এটা আমি কিছুতেই হজম করতে পারছি না আরে আপনি কেন ভাবছেন ধীরু বাবু আরে আংটি আমার কাছে থাকলেও যেত আপনার কাছে থাকলেও যেত আর আপনি যে বলিয়েছিলেন পুলিশে খবর দেবেন ও তাও করবেন না ওতে আপনার বিপদ আরো বেড়ে যাবে যারা চুরি করলো ও তারা খেপে গিয়ে ফির আপনাদের ওপরে হামলা করবে ফেলুদা এতক্ষণ একটা সোফায় বসে একটা লাইফ ম্যাগাজিন দেখছিল এবার সেটাকে বন্ধ করে টেবিলে রেখে দিয়ে হাত দুটোকে সোফার মাথার পেছনে এলিয়ে দিয়ে বলল মহাবীরবাবু জানেন এ আংটির কথা প্যারিলালের ছেলে হ্যাঁ সে তো আমি জানি না ঠিক মহাবীর ডুন স্কুলে পড়তো ওখানেই থাকতো তারপর মিলিটারি একাডেমিতে জয়েন করেছিল তারপর সেটা ছাড়িয়ে দিল ও বোম্বে গিয়ে ফিল্মে অ্যাক্টিং শুরু করলো উনি ফিল্মে নামার ব্যাপারে পিয়ারিলালের মত ছিল সে বিষয়ে আমায় কিছু বলেননি পিয়ারিলাল তবে জানি উনি ছেলেকে খুব ভালোবাসতেন পিয়ারিলাল মারা যাবার সময় মহাবীর কাছে ছিলেন না বম্বে ছিল খবর পেয়ে এসে গেল ধীরু কাকা বললেন ফেলু একেবারে পুলিশের মতো জেরা করছো যে বাবা বললেন ও যে শখের ডিটেকটিভ ওর ওদিকে বেশ ইয়ে আছে শুনে শ্রীবাস্তব খুব অবাক হয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন বাহ ভেরি গুড ভেরি গুড কেবল ধীরু কাকাই যেন একটু ঠাট্টা সুরে বললেন খোদ ডিটেকটিভের বাড়ি থেকে মালটা চুরি হলো এইটাই যে আফসোস ফেলুদা এসব কথাবার্তায় কোনো মন্তব্য না করে শ্রীবাস্তবকে আরেকটা প্রশ্ন করল মহাবীরবাবুর ফিল্মে অ্যাক্টিং করে ভালো রোজগার হচ্ছে কি সেটা তো ঠিক জানি না ইয়ে সির্ফ দো বছর তো হলো ওর এমনিতে টাকার কোনো অভাব আছে না না না কারণ লাল ওকে সম্পত্তি দিয়ে গেছেন আর সিনেমাটা তো ওর শখের ব্যাপার হুম বলে ফেলুদা আবার লাইফটা তুলে নিল শ্রীবাস্তব হঠাৎ তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বললেন এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেশেন্টের কথাই ভুলে গেছি আচ্ছা আমি চলি হ্যাঁ শ্রীবাস্তবকে তার গাড়িতে পৌঁছে দিতে বাবা আর ধীরু কাকা বাইরে গেলে পর ফেলুদা ম্যাগাজিনটা বন্ধ করে একটা বিরাট হাই তুলে বলল তো চাঁদে যেতে ইচ্ছে করে না মঙ্গল গ্রহে আমি বললাম আমার এখন শুধু একটা জিনিসই ইচ্ছে করছে ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল লাইফে চাঁদের সার্ফেসের ছবি দিয়েছে দেখে জায়গাটাকে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে না মঙ্গল সম্বন্ধে তবু একটা কৌতূহল হয় আমি এবার একেবারে চেয়ার ছেড়ে উঠে বললাম ফেলুদা আমার কৌতূহল হচ্ছে তোমার মানি ব্যাগে যে কাগজটা আছে সেই কাগজটা দেখার জন্য ও ওইটে ওটা দেখাবে না বুঝি ওটা উর্দুতে লেখা তবু দেখি না এই দেখ ফেলুদা ভাঁজ করা কাগজটা বার করে সেটা দু আঙুলের ফাঁকে ধরে ক্যারামের ঘুটির মতো আমার দিকে ছুঁড়ে দিল খুলে দেখি সেটায় লেখা আছে খুব হুঁশিয়ার আমি বললাম তবে যে বললে উর্দু বোকচন্দর খুব আর হুঁশিয়ার এই দুটো কথাই যে উর্দু সেটাও বুঝি তো জানা নেই সত্যি তো মনে পড়লো একবার বাবা বলেছিলেন যে কোনো বাংলা উপন্যাস নিয়ে তার যে কোনো একটা পাতা খুলে পড়ে দেখো দেখবে প্রায় অর্ধেক কথা হয় উর্দু নয় ফার্সি না হয় ইংরেজি না হয় পর্তুগিজ না হয় অন্য কিছু এইসব কথা বাংলায় এমন চলে গেছে যে আমরা ভুলে গেছি এগুলো আসলে বাংলা নয় আমি লাল অক্ষরে লেখা কথা দুটোর দিকে চেয়ে আছি দেখে প্রায় যেন আমার মনের প্রশ্নটা আন্দাজ করেই ফেলুদা বলল একটা সাজা পানের ডগা দিয়ে অনেক সময় চুন খয়ের মেশানো লাল রস চুইয়ে পড়ে দেখেছিস এটা সেই পানের ডগা দিয়ে লাল রস দিয়ে লেখা আমি লেখাটা নাকের কাছে আনতেই পানের গন্ধ পেলাম কিন্তু কে লিখেছে বলতো জানি না লোকটা বাঙালি তো বটে জানি না কিন্তু তোমাকে কেন লিখতে যাবে তুমি তো আর আংটি চুরি করনি ফেলুদা হো হো করে হেসে বলল <laughs> হুমকি জিনিসটা কি আর চোরকে দেয় রে বোকা ওটা দেয় চোরের যে শত্রু তাকে অর্থাৎ ডিটেকটিভকে তাই এই সব কাজে নামতে হলে ডিটেকটিভের একেবারে প্রাণটি হাতে নিয়ে নামতে হয় আমার বুকের ভেতরটা টিপ টিপ করে উঠল আর বুঝতে পারলাম যে গলাটা কেমন জানি শুকিয়ে আসছে রকমে ঢকিলে বললাম তাহলে এবার থেকে সত্যি হুঁশিয়ার হওয়া উচিত হুঁশিয়ার হইনি সে কথা থেকে কে বললে এই বলে ফেলুদা পকেট থেকে একটা গোল কৌটো বার করে আমার নাকের সামনে ধরল দেখলাম বাক্সটা ঢাকনায় লেখা আছে দশম সংস্কার চূর্ণ ওটা যে একটা দাঁতের মাজনের নাম সেটা আমি ছেলেবেলা থেকে জানি কারণ দাদু ওটা ব্যবহার করতেন তাই আমি একটু অবাক হয়েই বললাম দাঁতের মাজন দিয়ে কি করে হুঁশিয়ার হবে ফেলুদা তোর যেমন বুদ্ধি দাঁতের মাজন হতে যাবে কেন তবে ওটা কি আছে চোখ দুটো গোল করে গলাটা বাড়িয়ে আর নামিয়ে নিয়ে ফেলুদা বলল চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর সানডে সাসপেন্সে আজ শুনছেন সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি ধীরু কাকা এই আংটি চুরির ফলে বেশ ভেঙে পড়েছেন কিছুতেই ভেবে পাচ্ছেন না যে শ্রীবাস্তবকে কি করে মুখ দেখাবেন এক দুবার পুলিশে যাবেন ভেবেছিলেন ওদিকে ফেলুদাও চুপি চুপি কেসটায় ঢুকে পড়েছে তোপসেকে প্রায় চ্যালেঞ্জের সুরে বলেছে পুলিশের আগেই সেই চোর ধরে ফেলবে সেই সাধুর খোঁজে যখন ফেলুদা তোপসে টাঙ্গা চড়ে নানা দিকে ছুটছে তখনই একটা গাড়ি থেকে একটা দলা পাকানো কাগজ উড়ে এলো ফেলুদাকে লক্ষ্য করে তাতে লেখা খুব হুঁশিয়ার ফেলুদাকে এমনভাবে কে সাবধান করল রাত্রে খাওয়া দাওয়ার পর ফেলুদা হঠাৎ বলল তোমসে কি মনে হচ্ছে বলতো আমি বললাম কিসের কি মনে হচ্ছে এই যে সব ঘটনা ঘটছে চটছে বারে বা সে তো তুমি বলবে আমি আবার কি করে বলবো আমি কি ডিটেকটিভ নাকি আর সন্ন্যাসীটা কে সেটা না জানা অব্দি তো কিছুই বোঝা যাবে না কিন্তু কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে যেমন সন্ন্যাসীটা বাথরুমে ঢুকে আর বেরোলো না এটা তো খুব রিভিলিং রিভিলিং মানে রিভিলিং মানে যার থেকে অনেক কিছু বোঝা যায় এখানে কি বোঝা যাচ্ছে তুই নিজে বুঝতে পারছিস না আমি বুঝতে পারছি যে ওয়েটিং রুমে দারোয়ানটা অন্য মনস্ক ছিল তোর মুন্ডু তবে সন্ন্যাসী বেরোলে নিশ্চয়ই দারোয়ানের চোখে পড়তো তাহলে সন্ন্যাসী বেরোয়নি সন্ন্যাসীর হাতে কি ছিল মনে আছে আমি তো আর ও হ্যাঁ হ্যাঁ অ্যাটাচি কেস সন্ন্যাসীর হাতে অ্যাটাচি কেস দেখেছিস কখনো তা দেখিনি সেই তো বলছি ওটা থেকেই সন্দেহ হয় কি সন্দেহ হয় যে সন্ন্যাসী আসলে সন্ন্যাসী নন উনি প্যান্ট শার্ট কি ধুতি পাঞ্জাবি পরা আমাদের মতো অসন্ন্যাসী আর সেই পোশাক ছিল ওই অ্যাটাচি কেসে গেরুয়াটা ছিল ছদ্মবেশ খুব সম্ভবত দাড়িগোপটাও বুঝেছি সেগুলো বাক্সে পুরে নিয়ে নিয়েছে আর অন্য পোশাক পরে বেরিয়ে এসেছে তাই দারোয়ান ওকে চিনতে পারেনি গুড এইবার মাথা খুলেছে কিন্তু আজ সকালে তাহলে কে তোমার গায়ে কাগজ ছুঁড়ে মারল হয় ও নিজেই না হয় ওর কোনো লোক স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিল আমি যে একে তাকে সন্ন্যাসীর কথা জিজ্ঞেস করছি সেটা ও শুনেছিল আর তাই হুমকি দিয়ে গেল বুঝেছি কিন্তু এছাড়া আর কোন রহস্য আছে কি বাবা বলিস কি রহস্যের কোনো শেষ আছে নাকি শ্রীবাস্তবকে স্ট্যান্ডার্ড গাড়িতে কে ফলো করলো সেও কি ওই সন্ন্যাসী না অন্য কেউ গেটের বাইরে দাঁড়িয়ে চারমিনার আর পান খেতে খেতে কে ওয়াচ করছিল পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন বনবিহারীবাবু বাবু হিংস্র জানোয়ার পোষেন কেন পিয়ারিলালের ছেলে বনবিহারীবাবুকে বাবুকে আগে কোথায় দেখেছে সে আংটির ব্যাপার কতখানি জানে রাত্রে বিছানায় শুয়ে এই সব রহস্যের কথাই ভাবছিলাম ফেলুদা একটা নীল খাতায় কি যেন সব লিখল তারপর সাড়ে দশটায় শুয়ে পড়ল আর শোবার কিছুক্ষণ পরেই জোরে জোরে নিঃশ্বাস বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে দূর থেকে রামলীলার ঢাকের শব্দ ভেসে আসছে একবার একটা জানোয়ারের ডাক শুনলাম হয়তো শেয়াল কিংবা কুকুর কিন্তু হঠাৎ কেন জানি হায়নার হাসি বলে মনে হয়েছিল বনবিহারীবাবু যে হিংস্র জানোয়ার পোষেন তাতে ফেলুদার আশ্চর্য হওয়ার কি আছে সবসময় কি সব জিনিসের পেছনে লুকোনো কারণ থাকে নাকি অনেক রকম অদ্ভুত অদ্ভুত শখের কথা তো শুনতে পাওয়া যায় বনবিহারীবাবুর চিড়িয়াখানাও হয়তো সেই রকমই একটা অদ্ভুত শখের নমুনা এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে আবার ঘুমটা ভেঙে গেছে তা জানি না জাগতেই মনে হলো চারিদিক ভীষণ নিস্তব্ধ ঢাকের বাজনা থেমে গেছে কুকুর শেয়াল কিচ্ছু ডাকছে না খালি ফেলুদা জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আর মাথার পেছনে টেবিলের ওপর রাখা টাইম পিসের টিক টিক শব্দ আমার চোখটা পায়ের দিকে জানলায় চলে গেল জানলা দিয়ে রোজ রাত্রে দেখেছি আকাশ আর আকাশের তারা দেখা যায় আজ দেখি আকাশের অনেকখানি ঢাকা একটা অন্ধকার মতো কি যেন জানলার প্রায় সমস্তটা জুড়ে দাঁড়িয়ে আছে ঘুমের ঘোরটা পুরো কেটে যেতেই বুঝতে পারলাম সেটা একটা মানুষ জানলার গড়ার ধরে দাঁড়িয়ে আমাদেরই ঘরের ভেতর দেখছে যদিও ভয় করছিল সাংঘাতিক তবু লোকটার দিক থেকে চোখ ফেরাতে পারলাম না আকাশে তারা অল্প অল্প থাকলেও ঘরের ভেতর আলো নেই তাই লোকটার মুখ দেখা অসম্ভব কিন্তু এটা বুঝতে পারছিলাম যে তার মুখের নিচের দিকটা মানে নাক থেকে থুতনি অব্দি একটা কালো কাপড়ে ঢাকা এবার দেখলাম লোকটা ঘরের ভেতর হাত ঢুকিয়েছে তবে শুধু হাত নয় হাতে একটা লম্বা ডান্ডার মতো জিনিস রয়েছে একটা মিষ্টি অথচ কড়া গন্ধ এইবার আমার নাকে এলো একে ভয়েতেই প্রায় দমবন্ধ হয়ে আসছিল এখন হাত পাও কিরকম যেন অবস হয়ে আসতে লাগল আমার মনে যত জোর আছে সবটা একসঙ্গে করে শরীরটা প্রায় একদম না নাড়িয়ে আমার বাঁ হাতটা আমার পাশেই ঘুমন্ত ফেলুদার দিকে এগিয়ে দিলাম আমার চোখ কিন্তু জানলার দিকে লোকটার এখনো হাতটা বাড়িয়ে রয়েছে গন্ধটা বেড়ে চলেছে আমার মাথা ভো ভো করছে আমার হাতটা ফেলুদার কোমরে ঠেকল আমি একটা ঠেলা দিলাম ফেলুদা একটু নড়ে উঠল নড়তেই ক্যাচ করে খাটে একটা শব্দ হলো আর সেই শব্দটা হতেই জানলার লোকটা হাওয়া ফেলুদা ঘুমো ঘুমো গলায় বলল কি হলো খোঁচা মারছিস কেন আমি শুকনো গলায় কোনো রকমে ঢকিলে বললাম জানলায় কে জানলায় ইস গন্ধ কিসের বলেই ফেলুদা এক লাপে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালো তারপর কিছুক্ষণ এক দৃষ্টে বাইরের দিকে চেয়ে থেকে ফিরে এসে বলল কি দেখলি ঠিক করে বলতো আমি তখনও প্রায় কাঠের মতো পড়ে আছি কোনো মতে বললাম একটা লোক হাতের ডান্ডা ঘরের ভেতর হাত ছিল হ্যাঁ বুঝেছি লাঠির ডগায় ক্লোরোফর্ম ছিল আমাদের অজ্ঞান করবার তালে ছিল কেন বোধ হয় আরেক আংটি চোর ভাবছে এখনো আংটি এখানেই আছে যাকে তুই এই ব্যাপারটা আর বাবা কাকাকে বলিস না মিথ্যে নার্ভাস নার্ভাস হয়ে আমাদের কাজটাই ভেস্তে দেবে পরদিন সকালে বাবা ধীরু কাকা দুজনেই বললেন যে আর বিশেষ কোনো গোলমাল হবে বলে মনে হচ্ছে না আংটি উদ্ধারের ভার পুলিশের উপর দিয়ে দেওয়া হয়েছে ইন্সপেক্টর গড়গড়ি কাজ শুরু করে দিয়েছেন পুলিশে আংটি খুঁজে পেলে ফেলুদার উপর টেক্কা দেওয়া হবে আর তাতে ফেলুদার মনে লাগবে এই ভেবে আমি মনে মনে প্রার্থনা করলাম পুলিশ যেন কোনো মতেই আংটিটা খুঁজে না পায় সে ক্রেডিটটা যেন ফেলুদারই হয় বাবা বললেন আজ তোদের আরও কয়েকটা জায়গা দেখিয়ে আনবো ভাবছি ঠিক হলো দুপুরে খাওয়ার পর বেরোনো হবে কোথায় যাওয়া হবে সেটা ঠিক করে দিলেন বনবিহারীবাবু আমরা সবে খেয়েটে উঠেছি এমন সময় বনবিহারীবাবু এসে হাজির বললেন আপনাদের বাড়ি দিনে ডাকাতির খবর পেয়ে চলে এলাম একটা ভালো দেখে হাউন্ড পুষলে কেলেঙ্কারি হতো না আর সাধু বাবার উদ্দেশ্য সাধু না অসাধু সেটা বুঝতে একটা ওয়েল ট্রেন্ড যেত হাউন্ডের লাগতো ঠিক পাঁচ সেকেন্ড যাক চোর পালানোর পর আর বুদ্ধি দিয়ে কি হবে বলুন বনবিহারীবাবু সঙ্গে কাগজে মোড়া পান নিয়ে এসেছিলেন বললেন লখনৌ শহরের বেস্ট পান খেয়ে দেখুন এক বেনারস ছাড়া কোথাও পাবেন না এই জিনিস আমি মনে মনে ভাবছি বনবিহারীবাবু যদি বেশিক্ষণ থাকেন তাহলে আমাদের বাইরে যাওয়াটা ভেস্তে যাবে এমন সময় উনি নিজেই বললেন বাড়িতে থাকছেন না বেরোচ্ছেন বাবা বললেন ভেবেছিলাম এদের নিয়ে একটা কিছু দেখিয়ে আনবো ইমামবাড়া ছাড়া তো আর কিছুই দেখা হয়নি এখনো রেসিডেন্সি দেখনি এখনো প্রশ্নটা আমাকেই করলেন ভদ্রলোক আমি মাথা নেনে না বললাম আরে চলো আমার মতো গাইড পাবে না মিউটিনি সম্বন্ধে আমার থরো নলেজ আছে তারপর ধীরু কাকার দিকে ফিরে বললেন আমার কেবল একটা জিনিস জানার কৌতূহল হচ্ছে আংটিটা কোথেকে গেল সিন্দুকে রেখেছিলেন কি ধীরু কাকা বললেন না না সিন্দুক তো আমার নেই একটা গোদরেজের আলমারি খুলে নিয়ে গেছে চাবিটা অবশ্যই আমার পকেটেই ছিল বোধহয় ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছে শুনলাম বাক্সটা নাকি রেখে গেছে হ্যাঁ ভেরি স্ট্রেঞ্জ বাক্স দেরাজে ছিল হ্যাঁ দেরাজ ভালো করে খুঁজে দেখেছেন তো তন্ন তন্ন করে কিন্তু একটা জিনিস তো করতে পারেন আলমারির হাতলে বাক্সটার গায়ে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা সেটা তো থাকলে সবচেয়ে বেশি থাকবে আমারই আঙুলের ছাপ ওতে সুবিধে হবে না খাসা লোক ছিলেন বাবা পিয়ারিলাল আংটিটা ইনশোর পর্যন্ত করেননি আর যাকে দিয়ে গেলেন তিনিও অবশ্যই ততই বছর যাক হাড়ের ডাক্তারের এবার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে এবারে আর আমাদের টাঙ্গায় যাওয়া হলো না বনবিহারী বাবুর গাড়িতেই সবাই উঠে পড়লাম ফেলুদা আর আমি সামনে ড্রাইভারের পাশে বসলাম ক্লাইভ রোড দিয়ে যখন যাচ্ছি তখন বনবিহারীবাবু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন তোমরা এখানে এসে এমন একটা রহস্যের ব্যাপারে জড়িয়ে পড়বে ভেবেছিলে কি আমি মাথা নেড়ে না বললাম ফেলুদা খালি করে একটু হাসল বাবা বললেন ফেলুবাবুর অবশ্যই পোয়াবার কারণ ওর এসব বিষয়ে খুব ইন্টারেস্ট ওগুলো যাকে বলে শখের ডিটেকটিভ বাবু যেন খবরটা শুনে খুবই অবাক আর খুশি হলেন বললেন ব্রেনের ব্যায়ামের পক্ষে ওটা খুব ভালো জিনিস তো রহস্যের কিছু কিনারা করতে পারলে ফেলু বাবু এ তো সবে শুরু অবশ্যই তুমি কোন রহস্যের কথা ভাবছো জানি না আমার কাছে অনেক কিছুই রহস্যজনক ধীরু কাকা বললেন কিরকম এই যেমন ধরুন সন্ন্যাসী গোদরেজের আলমারির চাবি পেল থেকে। তারপর বাড়িতে চাকর বাকর থাকতে সে সন্ন্যাসীর এত সাহসী বা হবে থেকে যে সে একেবারে আপনার বেডরুমে গিয়ে ঢুকবে তাছাড়া একটা ব্যাপার তো অনেক দিন থেকেই খটকা লেগে আছে কি ব্যাপার শ্রীবাস্তবকে সত্যি পিয়ারিলাল আংটি দিয়েছিলেন না শ্রীবাস্তব সেটা অন্যভাবে সে কি মশাই আপনি কি শ্রীবাস্তবকে সন্দেহ করেন নাকি সন্দেহ তো প্রত্যেককেই করতে হবে এমনকি আমাকে আপনাকেও তাই নয় কি ফেলু বাবু নিশ্চয়ই আর যেদিন সন্ন্যাসী আমাদের বাড়ি এসেছিলেন সেদিন তো শ্রীবাস্তব এসেছিলেন ওই বিকেলেই তারপর আমাদের না পেয়ে বনবিহারী বাবুর বাড়িতে এলেন এক্স্যাক্টলি বনবিহারী বাবু যেন রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন এবারে বাবা যেন বেশ থতমত খেয়েই বললেন কিন্তু শ্রীবাস্তব যদি অসৎ উপায়ে আংটিটা পেয়ে থাকেন তাহলে তিনি সেটা আমাদের কাছে রাখবেনই বা কেন আর রেখে সেটা চুরি বা করবেন কেন <laughs> আরে বুঝলেন না অত্যন্ত সহজ শ্রীবাস্তবের পেছনে সত্যি ডাকাত লেগেছিল ভীতু মানুষ তাই ভয় পেয়ে আংটিটা আপনাদের কাছে এনে রেখেছিলেন এদিকে লোভও আছে ষোলো আনা তাই তিনি নিজেই আবার সেটা চুরি করে চোরদের ধাপ্পা দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন আমার মাথার মধ্যে সব কেমন জানি গন্ডগোল হয়ে যাচ্ছিল শ্রীবাস্তবের মতো এত ভালো মানুষ হাসি খুশি লোক তিনি কখনো চোর হতে পারেন ফেলুদাও কি বনবিহারী বাবুর সঙ্গে একমত নাকি বনবিহারী বাবুর কথাতেই ও প্রথম শ্রীবাস্তবের ওপর সন্দেহ পড়েছে বনবিহারী বাবু বললেন শ্রীবাস্তব অমায়িক লোক তাতে সন্দেহ নেই কিন্তু একবার ভেবে দেখুন এর মতো জায়গা এমন আর কি সেখানে স্রেফ হাড়ের ব্যারামের চিকিৎসা করে এত বড় বাড়ি গাড়ি বাগান আসবাবপত্র ভাবতে একটু ইয়ে লাগে নাকি ধীরু কাকা বললেন ওর বাপের হয়তো টাকা ছিল বাপ ছিলেন এলাহাবাদ পোস্ট অফিসের সামান্য কেরানি এই সময় ফিলুদা হঠাৎ একটা বাজে প্রশ্ন করে বসলো আপনার কোনো জানোয়ার আপনাকে কখনো কামড়েছে কি নো নেভার তাহলে আপনার ডান হাতের কবজিতে ওই দাগটা কি ও বাবা বা বাবা বা তুমি তো খুব ভালো লক্ষ্য করেছো কারণ ও দাগটা সচরাচর আমার আস্তিনের ভেতরেই থাকে ওটা হয়েছিল ফেন্সিং করতে গিয়ে ফেন্সিং বোঝো ফেলুদা কেন আমিও জানতাম ফেন্সিং কাকে বলে রেপিয়ার বলে একরকম সরু লম্বা তলোয়ার দিয়ে খেলাকে বলে ফেন্সিং ফেন্সিং করতে গিয়ে হাতে খোঁচা খাই এটা সেই খোঁচার দাগ রেসিডেন্সিটা সত্যি একটা দেখবার জিনিস প্রথমত জায়গাটা খুব সুন্দর চারিদিকে বড় বড় গাছপালা আর তার মাঝখানে এখানে ওখানে এক একটা মিউটিনির আমলের সাহেবদের ভাঙা বাড়ি গাছগুলোর ডালে দেখলাম ঝাঁকে ঝাঁকে বাঁদর লখনৌ শহরের বাঁদরের কথা আগেই শুনেছি এবার নিজের চোখে তাদের কাণ্ড কারখানা দেখলাম কতগুলো রাস্তার ছেলে গুলতি দিয়ে বাঁদরগুলোর দিকে তাক করে ইট মারছিল বনবিহারী বাবু তাদের কোষে ধমক দিলেন তারপর আমাদের বললেন জন্তু জানোয়ারের ওপর দুর্ব্যবহারটা না আমি একদম সহ্য করতে পারি না আমাদের দেশেই এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় ইতিহাসে সিপাহী বিদ্রোহের কথা পড়েছি রেসিডেন্সি দেখার সময় সেই বইয়ে পড়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল একটা বড় বাড়ির ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখছি আর বনবিহারীবাবু বর্ণনা দিয়ে চলেছে সেপাই মিউটিনির সময় লখনৌ শহরে নবাবদেরই রাজত্ব ব্রিটিশরা তাদের সৈন্য রেখেছিলেন এই বাড়িটার ভেতরেই স্যার হেনরি লরেন্স ছিলেন তাদের সেনাপতি বিদ্রোহ লাগলো দেখে প্রাণের ভয়ে লখনৌ শহরের যত সাহেব মেম সাহেব একটা হাসপাতালের ভেতর গিয়ে আশ্রয় নিল কদিন খুব লড়েছিলেন স্যার হেনরি কিন্তু আর শেষটায় পেরে উঠলেন না সেপাইয়ের গুলিতে তার মৃত্যু হল আর তারপরে ব্রিটিশদের কি দশা হলো সেটা এই বাড়ির চেহারা দেখেই কিছুটা আন্দাজ করতে পারছ স্যার কলিন ক্যাম্পবেল যদি শেষটায় টাটকা সৈন্য সামন্ত নিয়ে না এসে পড়তেন তাহলে ব্রিটিশদের দফা রফা হয়ে যেত এদিকে এসো এই ঘরটা ছিল বিলিয়ার্ডস খেলার ঘর দেয়ালে সেপাইদের গোলা লেগে কি অবস্থা হয়েছে দেখো বাবার ধীরু কাকা আগেই রেসিডেন্সি দেখেছেন বলে মাঠে পায়াচারি করছিলেন আমি আর ফেলুদাই তন্ময় হয়ে বনবিহারীবাবুর কথা শুনছিলাম আর দুশো বছরের পুরনো পাতলা অথচ মজবুত ইটের তৈরি ব্রিটিশদের ঘরবাড়ির ভগ্নাবশেষ দেখছিলাম এমন সময় ঘরের দেয়ালের একটা ফুটো দিয়ে হঠাৎ কি একটা জিনিস তীরের মতো এসে ফেলুদার কান ঘেঁষে ধাঁই করে পিছনের দেওয়ালে লেগে মাটিতে পড়ল চেয়ে দেখি সেটা একটা পাথরের টুকরো তার পর মুহূর্তেই বনবিহারী বাবু একটা হ্যাঁচকা টানে ফেলুদাকে তার দিকে টেনে নিলেন আর ঠিক সেই সময় আরেকটা পাথর এসে আবার ঘরের দেয়ালে লেগে মাটিতে পড়ল পাথরগুলো যে গুলতি দিয়ে মারা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বনবিহারী বাবুর বয়স হলেও এখনো যে কত চটপটে সেটা এবার বেশ বুঝতে পারলাম উনি এক লাফে দেয়ালের একটা বড় গর্তের ভিতর দিয়ে গিয়ে বাইরে ঘাসে পড়ল আমি আর ফেলুদা অবশ্যই তক্ষণি লাফিয়ে গিয়ে ওর কাছে পৌঁছলাম আর গিয়েই দেখলাম যেদিক থেকে পাথর এসেছে সেই দিকে বেশ খানিক দূরে একটা লাল ফেজ টুপি আর কালো কোট পরা দাড়িওয়ালা লোক দৌড়ে পালাচ্ছে ফেলুদা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা লোকটার দিকে ছুটল আমি ফেলুদার পেছন পেছন যাব বলে পা বাড়িয়েছিলাম কিন্তু বন্দিহারি বাবু আমার জামার আস্তিনটা ধরে বললেন তুমি এখনো স্কুল বয় তপেশ তোমার সব গোলমালের মধ্যে না যাওয়াই ভালো কিছুক্ষণ পরে ফেলুদা ফিরে এলো বনবিহারীবাবু বললেন ধরতে পারলে না অনেকটা ডিস্টেন্স একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে ভেগেছে লোকটা বাবু চাপা গলায় বললেন স্কাউন্ড্রেল তারপর আমাদের দুজনের পিঠে হাত দিয়ে বললেন চলো আর এখানে থাকা ঠিক হবে না একটু এগিয়ে গিয়ে বাবা আর ধীরু কাকার সঙ্গে দেখা হলো বাবা বললেন ফেলুয়া তো হাঁপাচ্ছ কেন বনবিহারীবাবু বললেন ওর বোধ হয় গোয়েন্দাগিরিটা বেশি না করাই ভালো মনে হচ্ছে ওর পেছনে গুন্ডা লেগেছে বাবা আর ধীরু কাকা দুজনেই ঘটনাটা শুনে বেশ ঘাবড়ে গেলেন তখন বনবিহারীবাবু হাসতে হাসতে বললেন <laughs> আরে চিন্তা করবেন না আমি রসিকতা করছিলাম আসলে পাথরগুলো আমাকেই লক্ষ্য করে মারা হয়েছিল ওই যে ছোকরাগুলোকে তখন ধমক দিলুম এ হচ্ছে তারই প্রতিশোধ তারপর ফেলুদার দিকে ঘুরে বললেন তবে তাও বলছি ফেলুবাবু তোমারও বয়সটা কাঁচাই বিদেশ বিভুঁয়ে একটা গোলমালে জড়িয়ে পড়বে সেটা কি খুব ভালো হবে এবার থেকে একটু খেয়াল করে চলো কথাটা শুনে ফেলুদা চুপ করে রইল গাড়ির দিকে হাঁটার সময় দুজনে একটু পেছিয়ে পড়েছিলাম সেই সুযোগে ফেলুদাকে ফিস করে বললাম পাথরটা তোমাকে মারছিল না ওকে ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল ওকে মারলে কি উনি চুপ করে থাকতেন নাকি হল্লা টল্লা করে রেসিডেন্সির বাকি ইট কটা খসিয়ে দিতেন না আমারও তাই মনে হয় তবে একটা জিনিস পেয়েছি লোকটা পালানোর সময় ফেলে গিয়েছিল কি জিনিস ফেলুদা পকেট থেকে একটা কালো জিনিস বার করে দেখালো ভালো করে দেখে বুঝলাম সেটা একটা নকল গুঁপ আর তাতে এখনো শুকনো আঠা লেগে রয়েছে গোপটা আবার পকেটে রেখে ফেলুদা বলল পাথরগুলো যে আমাকেই মারা হয়েছে সেটা ভদ্রলোক খুব ভালোভাবেই জানেন তাহলে বললেন না কেন হয় আমাদের নার্ভাস করতে চান না আর না হয় না হয় কি ফেলুদা উত্তরের বদলে মাথা ঝাঁকিয়ে একটা তুড়ি মেরে বলল কেসটা জমে আসছে রে তোপসে তুই এখন থেকে আর আমাকে একদম ডিস্টার্ব করবি না বাকি দিনটা ও আর একটাও কথা বলেনি আমার সঙ্গে বেশিরভাগ সময় বাগানে পায়াচারি করেছে আর বাকি সময়টা ও নীল নোট বইতে হিজিবিজি কিসব লিখেছে ও যখন বাগানে ঘুরছিল তখন আমি একবার লুকিয়ে লুকিয়ে বইটা খুলে দেখেছিলাম কিন্তু একটা অক্ষরও পড়তে পারিনি কারণ সেরকম অক্ষর এর আগে আমি কখনো দেখিনি শুনছিলেন বাদশাহী আংটি প্রথম পর্ব রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে ধীরু কাকা এবং বিলাসবাবুর ভূমিকায় জগন্নাথ বসু মহাবীর নীল ডক্টর শ্রীবাস্তব গণেশ এবং বনবিহারী বাবুর ভূমিকায় মীর তোপসে তোপসের বাবা এবং আরো কয়েকটি চরিত্রে দ্বীপ ফেলুদা সব্যসাচী চক্রবর্তী ফেলুদা থিম সত্যজিৎ রায় নতুন ফেলুদা থিম সন্দীপ রায় শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড এবং রবিন পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তী শ্রী সন্দীপ রায় এবং শ্রী দেবাশিস মুখোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় শুনতে ভুলবেন না বাদশাহী আংটির বাকি অংশ শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M এ ইটস হট